কি আল্লাহ তালা বলেছেন যেমন সুরা জুমার মধ্যে এসেছে ফাইদা কদিয়াতি সলাতু ফান্তা শিরুফিল অর্দ যখন নামাজ হয়ে যাবে তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো আর আল্লাহ তালার প্রদত্ত রুজি তলাশ করো সুরা আল জুমার মধ্যে এই আয়াতটি পাবেন দশ নম্বর আয়াত দেখতে পারেন আল্লাহ তালা সুরা আল মুলকের মধ্যেও বলেছেন হুয়াল্লাদি জাল আলাকুমল আরদা দালুলা ফামসু ফি মানাকিবিহা বিহা ওমির মির রিজকে ওয়া এলাইহিন নসুর তিনি বলেছেন যে আল্লাহ তিনি বলেছেন মানে আল্লাহ তালা বলেছেন তিনি তোমাদের জন্য জমিনকে নরম করে দিয়েছেন ভূমিকে সুগম করে দিয়েছেন কাজেই তোমরা এই জমিনের দিক দিগন্তে বিচরণ করো আর আল্লাহ তালার প্রদত্ত রুজি তলাশ করো ও পানাহার করো সম্মানিত ভাই ও বোনেরা আমার এই ধরনের আয়াত পবিত্র কোরআনের মধ্যে অনেক এসেছে সুতরাং আমরা হালাল রুজি ইনকাম করার উপার্জন করার চেষ্টা করব অলসতা যেন আমাদের মধ্যে না থাকে কেন যে হালাল রুজি ইনকাম করে যদি আমরা পানাহার না করি তাহলে হতে পারে আমাদের এই ইবাদত কবুল হবে না হারাম বস্তুর দ্বারা হারাম বস্তুর দ্বারা আমরা পরিত্রাণ পাবো না হারাম বস্তু আল্লাহ তালা কবুল করেন না হারাম খেয়ে আমাদের রক্ত মাংস তৈরি করব আর সেই রক্ত মাংস নিয়ে আমরা এবাদত বন্দেগি করব দোয়া করব মোনাজাত করব এটা আল্লাহ তালা কবুল করবেন না কেন আল্লাহ তালা পবিত্র ইন্না আল্লাহ বোন আল্লাহ পাক পবিত্র আর তিনি পাক পবিত্রটাই কবুল করেন সম্মানিত ভাই ও বোনেরা আমার সুতরাং আমরা সবসময় খেয়াল রাখবো আমাদের হালাল যেন রুজি হয় আমাদের কাপড় চোপড় আমরা যেই জায়গায় বসবাস করছি যেই বাড়িতে আমরা বসবাস করছি এগুলো সব যেন হালাল পন্থায় উপার্জন করা হয় কেন যে হালাল পন্থা বাদ দিয়ে হারাম পন্থায় গেলে আল্লাহ তালার কাছ থেকে আমরা বাঁচতে পারবো না কিয়ামতে দুনিয়াতে যদি বেঁচে যায় কিয়ামতের দিন আমরাকে জবাব দিতেই হবে সুতরাং আমরা সবসময় হালাল রুজি ইনকাম করার চেষ্টা করব হালাল রুজি উপার্জন করে নিজেকে রক্ষা করব নিজের বিবি বাচ্চা সন্তান সন্ততিকে রক্ষা করব আল্লাহর রস্তে খরচও করব নিজের আত্মীয় স্বজনের হক আদায় করব এগুলো হচ্ছে আমাদের নেক উদ্দেশ্য এগুলো হচ্ছে ভালো উদ্দেশ্য সৎ উদ্দেশ্য এই সৎ উদ্দেশ্যে আমরাকে সফল কাম হতে হবে তার জন্য সব সময় আমরা তৎপর থাকব হালাল রুজি কিসের মাধ্যমে আমরা উপার্জন করতে পারব হালাল রুজি যেমন চাষবাসের দ্বারা উপার্জন করা যায় ব্যবসা বাণিজ্যের দ্বারাও উপার্জন করা যায় আর চাকরির মাধ্যমেও উপার্জন করা যায় আর শিল্পবিদ্যা অর্জন করা দরকার শিল্পের মাধ্যমেও আমরা হালাল রুজি ইনকাম করতে পারবো কেন যে পবিত্র কোরআনে এগুলোর বিবরণ এসেছে কৃষি কাজের মাধ্যমে আমরা হালাল হুজি ইনকাম করব সুরা আবাসার মধ্যে আল্লাহ তাবারাক ওয়া বলেছেন ফাল ইয়ানজুরুল ইনসানু এলা তো আনে মানুষ চিন্তা করে দেখুক যে সে কি খাচ্ছে কি ভক্ষণ করছে কি পানাহার করছে এই রুজিটা কোথা থেকে আসছে শিল্পের আয়াত কোরআনে অনেক আছে তার মধ্যে একটি আয়াত আমাদেরকে মনে রাখা দরকার যেমন কি আল্লাহ তালা সুরা আম্বিয়ার আশি নম্বর আয়াতে বলেছেন ও না ও না হোসানা তালা বুস তাকে শিল্পের বিদ্যা দান করেছিলাম তো এখানে আমরা খেয়াল রাখব যে আমরা শিল্পের মাধ্যমে যেন রুজি ইনকাম করি উপার্জন করি এরপরে ব্যবসা বাণিজ্য সম্পর্কে আল্লাহ তালা বলেছেন আহাল্লাহুল ব্যয় ক্রয় বিক্রয় করা আল্লাহ তালা হালাল করে দিয়েছেন চাকুরি সম্পর্কে চাকরির বিষয়টি বিষয়টি হচ্ছে ধরেন ইনকামের একটি পথ তো চাকরিও করতে পারা যায় এর দ্বারা হালাল রুজি আমরা ইনকাম করব তবে চাকরিটা যেন আমানতের সহিত আমরা করি আমাদের যা দায়িত্ব আছে যা করণীয় কাজ আছে সেটা যেন আমরা সঠিক পন্থায় পালন করি এই সম্পর্কেও হাদিসে অনেক দলিল এসেছে সম্মানিত ভাইরা আমার কোরআনের মধ্যেও এসেছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ